তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তবুও শেষ হবে না তোমারই তো শান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তবুও শেষ হবে না তোমারই তো শান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান না চাহিতেই পেয়েছি তোমার অনেক অনুদান সৃষ্টি করেছ তুমি তামামে জাহান না চাহিতেই পেয়েছি তোমার অনেক অনুদান সৃষ্টি করেছ তুমি তামামে জাহান যেদিকে তাকাই দেখি শুধু প্রভু মহিয়ান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তবুও শেষ হবে না তোমারি তো শান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান পাখ পাখালি গান গে যায় তোমারি নামে যেদিকেই যাই সেদিকে তোমার মহিমা ঝরে পাখ পাখালি গান গে যায় তোমারি নামে যেদিকেই যাই সেদিকে তোমার মহিমা ঝরে অধম গাহে না শুধু তোমারি গুণগান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তবুও শেষ হবে না তোমারই তো শান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তামামে পানি যদি কালি হয়ে যায় গাছ গাছালি সবই যদি কলম হয়ে রায় তবুও শেষ হবে না তোমারি তো তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান তুমি এই সংগীতটি শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়